পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি জিকিরুল্লাহ আল্লাহর জিকির বা আল্লাহকে স্মরণ করার নিয়মকানুন জানার অনুষ্ঠান দেখার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পর্বে আল্লাহর জিকির বলতে কি বোঝায় আল্লাহর জিকির কিভাবে করতে হয় মহানবী সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে কিভাবে এই বিষয়গুলো আমরা পাই আমাদের সমাজে আল্লাহর জিকির বলে যেসব চালু আছে সেই সব জিকিরগুলো সত্যি সত্যি ইসলাম অনুমোদন করে কি না এইসব বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিক আমরা আলোচনা করেছি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আলোচনা করব পবিত্র কোরআন মাজিদে কি কি দোয়া আছে কি কি জিকির আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমল করতে পারি এবং ইহকালের শান্তি পরকালের মুক্তি পেতে পারি এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ তশরিফ এনেছেন আমরা আলোচনার পূর্বে আপনাদের সাথে তাদের পরিচয় করে দেব আমার ডানে আছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার সর্ববামে শেখ মুজাফর বিন মোহসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই আব্দুর রাজামান ইউসুফের দৃষ্টি আকর্ষণ করব যে পবিত্র কোরআন থেকে আমরা কি কি জিকির বা কি কি দোয়া আমাদের জীবনের দৈনন্দিন জীবনে আমাদের খুব প্রয়োজন সেগুলো শিখতে পারি সে ব্যাপারে আমাদের কিছু আলোচনা করবেন জি আসলে এই রসুল সাল্লাহ আলী আসাল্লাম অনেক সময়ই কোরআন মাজিদের আয়াতগুলিকে দোয়া হিসাবে উল্লেখ করেছেন তিনি পড়েছেন এবং কোরআন মাজিদ আমরা দেখলে বুঝতে পারি যে অনেক নবী বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে তারা এই দোয়াগুলি ব্যবহার করেছেন কোনো নবী কোনো পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য কোনো নবী বিপদে পড়ে এ দোয়া পড়েছেন তা আমাদের নবী সব সময় যে দোয়াটি পড়তেন বেশি বেশি বিশেষভাবে সলাতে সালাম ফিরার পূর্বে তিনি বেশিরভাগ বলতেন সালাম ফিরার পূর্বে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও অকেনা আজাবান্নার হে আল্লাহ তুমি আমাদের ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও তুমি আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে রক্ষা করো রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটি খুব বেশি বেশি পড়তেন আয়েসার জিয়াল্লাহ আল্লাহ তালানহা বলেন যে আল্লাহর নবী এই দোয়াটি খুব বেশি বেশি পড়তেন হাদিসে সালামের পূর্বে এই দোয়াটি পড়ার কথা এসেছে এই দোয়াটা এতই চমৎকার জি যে একটা ছোট্ট দোয়া অথচ তার ভিতরে দুনিয়া ও আখেরাত সব এসে সব এসে গেছে জি মানুষ হাজার হাজার দোয়া বানিয়ে হাজার হাজার কথা বলে দেড় ঘন্টা ধরে মোনাজাত করে যা বুঝাবে অথবা বুঝাইতে পারবে না যাবে এই ছোট্ট দোয়াটির মধ্যে এসে গেল এখানে আর একটা কথা সালামের আগে যে পড়ার বিষয়টা আর একটা দোয়া ওই একই হাদিসে উল্লেখিত হয়েছে সেটা হলো রব্বানা ফেরানা জুনুবানা ওকাফের আন্না সাইয়াতেনা ওয়াতা অফানা মাল এই দোয়াটা এবং তারপরের আসছে রব্বানা আতেনা মা আত্তানা আলা রসুলিকা এই দোয়াটিও সালামের আগে পড়তেন সালামের আগে পড়তেন আগে পড়তেন অনেকেই মানুষ সলাত আদায় করে আর বলে যে আমার তো অনেক চাওয়া পাওয়ার আছে আমি তো সলাতের মধ্যে চাইতে পারি না তো নিজের ভাষায় কি সলাতের মধ্যে দোয়া করা যায় না এটা অনেকের দাবি নিজের ভাষায় ও বলতে চায় নামাজের মধ্যে যে তার পরিবার একটু ভালো হোক তার অর্থ বিপদটা কেটে যাক এটা মানুষের মনে বলে যে নামাজের মধ্যে এটা সলাতের মধ্যে বলতে পেলে খুব ভালো হতো কিন্তু আসলেই যে এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ তথ্যবহল মানুষের যত সমস্যা আছে মানুষের যত প্রয়োজন আছে মানুষ হিসাবে দুনিয়াতে যত সমস্যা হতে পারে মানুষ হিসাবে দুনিয়াতে যত প্রয়োজন হতে পারে সব প্রয়োজন এই দোয়াতে পূরণ করা আছে এবং সব সমস্যার সমাধান এই দোয়ার মধ্যে দেওয়া আছে মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালেস অন্তরে কল্যাণ পাওয়ার আশায় অকল্যাণ থেকে বাঁচার আশায় যদি এই দোয়া পড়ে তাহলে সে অবশ্যই পাবে ইনশাল্লাহ শেখ আপনার কাছে আমরা একটু পরে আবার ফিরে আসব আপনার এই দোয়ার অর্থ থেকে আমাদের আমরা বুঝতে পারছি যে মানুষের যত ধরনের চাওয়া পাওয়া আছে যত ধরনের সেইটা নিয়াত রেখে মনে মনে নিয়াত রেখে এই দোয়াটা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ পূরণ করে দিবে আমি বিষয় যোগ করে দিই আমি আর কি আচ্ছা ঠিক আছে আপনাদের শুনি যেহেতু সালাতের সালাম ফিরানোর আগে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান অফিল আখেদ হাসান দকিনা আদাবান্নার কথা বললেন উনি আয়াতে এখানে আসলে মানুষ এই জায়গাতে চাওয়া পাওয়ার সবকিছু চাইতে পারে বিশেষ করে শেষ তাসাহুদে বসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন সুম্মালিয়া তাখাইয়ার মিনাদ দোয়া মা শাহ অন্য হাদিস আসতে আও যাওয়া আলাইহে মা শাওয়া অতঃপর যখন দরুদ শেষ হয়ে যাবে তখন ইচ্ছা অনুযায়ী যেন দোয়া করে তার যা প্রয়োজন চাওয়ার আমি রোগ মুক্তির দোয়া চাইলে আমি পড়তে আজ হিল বাস রব্বার নাস এটাও পড়তে পারে আবার দেখছি পিতা মাতার জন্য দোয়া করব দোয়া করতে পারে রব্বির হামহুমা কামা রব্বাইরা ইত্যাদি আর যে দোয়াগুলি সম্পর্কে যেটা বললেন যে হাদিসে পাওয়া যাচ্ছে না বা আমি যেটা বলতে চাচ্ছি আমার সেটা জানা নাই আমি ওই নিয়াতটি করে আমি এটা পড়বো রব্বানা আতেনা ফিদ্দুরে হাসানা অফিল আখরাতে হাসানা তাওয়াকিনা আযাবান্না জি জি মাসুরা আর দোয়ায়ে মাসুরা বলতে বুঝি যে আল্লাহুম্মা নাফসি এটা একটা আর আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযু বিকা এই দুইটা দোয়াকে বুঝি মাসুরা মানে হাদিসে বর্ণিত কোরআনে বর্ণিত যত দোয়া তাক বলে মাসুরা এগুলো সবে আমি পড়তে পারি পড়তে পারি আচ্ছা, তাহলে কোনো আচ্ছা। বাধা থাকলো না তো সেখানে আরেকটু কথা স্পষ্ট হওয়া দরকার আল্লাহর নবী বলেছেন সিজদাই বেশি দোয়া কবুল হয় আচ্ছা। সিজদাই মানুষ আল্লাহর খুব নিকটে হয় আর তার জন্য আল্লাহর নবী বলছেন যে তোমরা সিজদাই বেশি বেশি দোয়া করো কিন্তু আল্লাহর নবী বলেছেন যে নহিত আকরাল কোরআন আফির রকুইয়া সজুদে আমাকে রুকু এবং সিজদাই কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে আচ্ছা। তাহলে আমরা সিজদেই কোরআন মাজিদের আয়াতগুলি দোয়া হিসাবে পড়তে পারছি না আচ্ছা যেগুলি হাদিসের দোয়া সেইগুলি আমরা সিজদাই পড়তে পারি এমনি তো আমরা সিজদাতে সুবহান রব্বেল আলা বলি আমরা ওখানে বলতে পারি আল্লাহ আননি আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো মানে যে আরো দোয়া আছে সেগুলো আমরা সব পড়তে পারি আলা বা এই দুইটাই না আরো দুইটা নেই যত হাদিসের দোয়া আছে সব আমরা পড়তে পারি কিন্তু এই সালামের বৈঠকে কোনো নিষেধাজ্ঞা নেই জি সালামের বৈঠকে কোনো নিষেধাজ্ঞা নাই এটা আল্লাহ রসুল অনুমতি দিয়ে দিলেন যে আত্মাহিয়ত পড়ার পরে তুমি বেছে নাও তোমার যেটা মনের দরকার তোমার যেটা প্রয়োজন মাসুর দোয়া যত রাসুল থেকে বর্ণিত আছে কোরআন মাজিদে আছে সব পড়তে পারে তোমার মনে যেটা চাই ধন্যবাদ শেখ আব্দুর রাজ্জাক আপনি যে ওই দোয়াটা বললেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার যে একটা বান্দা আর অন্য কোনো দোয়া জানে না কিন্তু তার মনে একটা কিছু চাইতে চাচ্ছে আল্লাহর কাছে পাইতে চাচ্ছে আল্লাহর কাছে ওই জিনিসটা মনে রেখে সে যদি এই দোয়াটাই আল্লাহর কাছে পেশ করে আল্লাহ তার মনের আশা পূরণ করে দিবেন এবং সর্বোত্তম দোয়াও এটা সর্বোত্তম দোয়া আমরা মাদানী সাহেবের দৃষ্টি আকর্ষণ করব আমরা দেখি যে যে কোনো ধর বিপদ আপদে কোনো উদ্বোধনে বা যে কোনো অনুষ্ঠানে আমার প্রয়োজন যদি পড়ে যায় তা আমরা বিভিন্ন মুরব্বীদের কাছে অথবা কোনো বিশেষ ব্যক্তির কাছে আমরা যে বলি যে আমার এই মামলায় আমি অসুবিধায় পড়ে গেছি কিংবা আমার এই ছেলে হচ্ছে না বা ছেলের অসুখ আছে আপনি একটু দোয়া করে দেন অথবা আপনি ভালো করে দেন আল্লাহ রাস্তায় আপনার কাছে আমরা চাচ্ছি এইভাবে আমরা এখানে আমরা ইব্রাহিম আলাইসালাতামের দোয়াটা আমরা স্মরণ করব ইব্রাহিম আচ্ছা। আলাইসালাম কি বলছেন রব্বি হাবিলিমিনা সালহীন সালেহীন ফাবাসার না হুবি গুলামিন হালিম ইব্রাহিম আলাহ সাল্লাম এত বড় জলিলুল কাদার নবী অথচ তিনি আল্লাহর কাছে দোয়া করছেন জি এত বড় নবীও দোয়া থেকে বিমুখ নন তো সাহেব আমরা আপনার এই কথাটা শ্রোতাদের কাছে পুরাপুরি শোনানোর চেষ্টা করব এর মধ্যে আমাদের হাতে বিরতি নেবার সময় চলে আসছে আমরা একটু বিরতিতে যাব বিরতি শেষে আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ আশা করি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আকাশের ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশি বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা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 বলতেছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম এতবার জলিল কদর নবী তিনি আল্লাহর কাছে চাইলেন ইয়াকুব আলহি সালাতাম এত বড় জলিল কদর নবী ছিলেন যে তার পিতা ইসাক আলাইসাল্লাম তিনিও নবী তার দাদা ইব্রাহিম আলাইসাল্লাম নবী তার ছেলে ইউসুফ আলাইসাল্লাম তিনিও নবী আবার তিনি নিজেও নবী জি এক ফ্যামিলিতে চার নবী সেই ইয়াকুব আলাইসাল্লাতামের ছেলে ইয়া ইউসুফ আলাইসাল্লামকে কুয়ায় ফেলে দেওয়া হলো তো উনি ঘরে থেকে বসে কাশফের মাধ্যমে বুজুর্গির মাধ্যমে জানতে পারলেন না যে আমার ছেলেটি অমক কুয়ায় ফেলানো আছে নবী আলাইসাল্লাম তারা পর্যন্ত আল্লাহর কাছে অসহায় গায়েবের খবর তাদের কাছে ছিল না আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হচ্ছে সেটা হলো এই যে ইহুদি নাসারাদের খ্রিস্টানদের রয়েছে তাদের পপের মাধ্যমে এবাদত পৌঁছাতে হয় তাদের আল্লাহর কাছে আর হিন্দু ধর্মে আছে যে যারা নিম্ন বর্ণের হিন্দু তারা ডাইরেক্ট আল্লাহর এবাদত করতে পারে না এবং এমনকি দেবতার এবাদতও করতে পারে না তারা প্রথমে এবাদত দিবে ঠাকুরকে ঠাকুর দিবে দেবতাকে দেবতা দিবে আল্লাহর কাছে তো এই যে দালাল এদেরকে দালাল বলা হয় মধ্যস্থতাকারীদেরকে দালাল বলা হয় অন্যান্য ধর্মে যেমন দালাল মাবুদের ব্যবস্থা আছে আমাদের ইসলামে কিন্তু এরকম দালাল মাবুদের কোনো ব্যবস্থা নেই নাই এখানে আল্লাপাক বলছেন দেখেন কোরআনের আয়াতটা কত সুন্দর আল্লাপাক বলছেন যে আননি যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে ফাইননি কারিব আমি তো কাছেই আছি উজিবু আহ্বান আহ্বানকারীর আহ্বান আমি সারা দেই সে যেই হোক সে যেই হোক এখানে এবাদি বলতে কিন্তু সকল বান্দায় অন্তর্ভুক্ত আমি তা বান্দার ডাকে সারা দিয়ে থাকি অতএব এখানে আমাদের এই মধ্যস্থতা ধরা আর এখানে এখানে যাওয়া সেখানে যাওয়ার সুযোগ কোথায় আদম আলাহিসাম মা হাওয়া এই জান্না থেকে বেরিয়ে আসার যে ঘটনাটা সেখানে একটা নির্দিষ্ট দোয়া ওনারা ব্যবহার করেছিলেন আমরা সেই দোয়াটার অর্থ জানবো এবং সেই ব্যাপারে আমরা এই দোয়াটা কিভাবে করব আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম তারা যে দোয়াটি পড়ে আল্লাহর কাছে মুক্তি পেয়েছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা হে আল্লাহ হে আমাদের রব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে অত্যাচার করেছে নিয়ম ভঙ্গ করে ফেলেছে আমাদের যে নিয়ম পালন করার কথা ছিল সেই নিয়মটা আমরা পালন করতে পারিনি যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দোয়াটাই ছিল আদম এবং মা হওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যম এবং আমরা এখানে এরকম পরিস্থিতিতে আরো নবীগণ দোয়া বলেছেন যেমন মোসা রাস্তা দিয়ে হাঁটছিলেন দুইজন মানুষ মারামারি করছে তো মোসা একজনকে সঠিক মনে করে আর একজনকে বেঠিক মনে করে একে এক থাপ্পড় দিলেই লোকটা মারা গেল তখন মোসা বুঝলেন যে এই কাজটা আমার ভুল হয়েছে তখন থেকে তিনি তার হায়াত পর্যন্ত বলতে থাকলেন রব্বি ইন্নি জলম তো নফসি ফাগ ফেরেলি হে প্রতিপালক আমি আমার আত্মার প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো একই রকমের আমি আমার একই রকমের কথা বলতে থেকেছেন আচ্ছা। অবশ্য তিনি যখন মাদিয়ান শহরে চলে গেলেন নিরুপায় হয়ে আর ফেরাউনের অত্যাচারে তখন তিনি ফাঁকা এক জায়গায় বসে বলছিলেন যে একটু কিছু যদি আল্লাহ আমাকে অনুগ্রহ করেন আমি সেটারই মুখাপেক্ষী তিনি ওই সময়তে এই দোয়াটা বলছিলেন রব্বিক ফির ওয়ারাহাম ও আন্তা খায়রুর রাহিমিন প্রতিপালক তুমি ক্ষমা করো তুমি মাফ করো তুমি বড় ক্ষমাবান তুমি বড় দয়াবান আয়ুব আলাহিসাল্লাম যে খুব অসুস্থ হয়ে গেছিলেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি তার অসুস্থ থেকে আরোগ্য লাভ করার জন্য বলছিলেন যে আন্নি মাসানিয়ান জুর্রো ওয়ান তার হে প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তুমি বড় দয়াবান ঠিক ইউনুস আলাহ ইসলাম যখন ওই মাছ তাকে খেয়ে নিল মাছের পেটে যখন তিনি চলে গেলেন তখন তিনি ওই বিপদ থেকে বাঁচার জন্য বলছিলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয় আমি বহুলকারীদের অন্তর্ভুক্ত অবশ্য আল্লাহ তালা এখানে বলেছেন এ আয়াতের পরে আছে শব্দগুলি যে দুনিয়াতে যে কোনো মানুষ যদি যে দুনিয়াতে যে কোনো মানুষ যদি কোনো সমস্যা আর আমাকে এইভাবে হ্যাঁ। ডাকে হ্যাঁ। এখানে সংযোগ করার দরকার রাখে যে তুয়া করতেই থাকতে হবে হ্যাঁ, তিন দিন করলাম চার দিন করলাম করলো না মানে এই খাদে গানের খতম খতমে ইউনুস খতমে এই খতমে ইউনুস তো দোয়া ইউনুসের খতম হয় সোয়াল আকবর তেঁতুলের দিয়ে আমরাও অনেক সময় বাচ্চাকালে ছাত্র জীবনে গেছি তো আমরা ওই পড়তে পড়তে হয়রান হয়ে গেছি বুট দিয়ে ওইভাবে দেওয়া হয়েছে তো বুট খাওয়া শুরু করছি খেয়ে খেয়ে কমায় ফেলেছি <laughs> ওরা বুঝতে পারেনি মানে একদিনে পড়ার বিষয়টা না বিষয়টা হলো এত সুন্দর সুন্দর দোয়া যেগুলো আমরা আরো এরকম অনেক দোয়া আছে কোরআন মাজিদ পাঠ করলে আমাদের আরো অনেক দোয়া ইনশাল আমরা পাবো এবং বাকারার শেষ ওইসব বিপদ আপদের সময় তো আপনার কাছে হ্যাঁ। আমরা একটা বিশেষ জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে এত কিছু আছে থাকার পরেও আমি যদি কোনো ব্যক্তির কাছে যে এরকম প্রার্থনা করি হ্যাঁ, সেটা কি হবে এটা ইসলামের হুকুমটা কি এটা ঠিক হবে এত কিছু থাকার পরে এত কিছুর সাথে আরো দুই একটা আমি সংযোগ করতে চাচ্ছি যেমন কারো দ্বারা কোনো অন্যায় কাজ ঘটে গেল সে সালাত উত্তাওবা তাওবার দুই রেখাত সালাত আদায় করে সে ওইভাবে পড়বে সে কোন একটি কাজ করতে যাচ্ছে সেখানে কাজটা ভালো হবে না মন্দ হবে সেখানে সালাতুল ইস্তেখারা দুই রেখাত সালাতুল ইস্তেখারা কল্যাণ চাওয়ার দোয়া কল্যাণ এখানে দর্শকদের উদ্দেশ্যে আমার মনে একটা কথা বলে রাখা ভালো হবে যে সুপ্রিয় দর্শক শ্রোতা এই আলোচনা থেকে আপনাদের অনেক সময় মনে হতে পারে যে আমরা তো আলোচনা শুনছি জিকিরের কিন্তু আলোচনা হলো দোয়ার আবার শেখ সাহেব আলোচনা করতেছেন সালাতের তো এই বিষয়ে আপনাদের যাতে বিভ্রান্তি না থাকে এই জন্য আমরা আমাদের পূর্বের যদি আপনাদের দেখার সুযোগ হয়ে থাকে তো দেখেছেন আর যদি সম্ভব না হয় বিষয়টা হলো এরকম যে জিকির সেটাই কিন্তু একটা ইবাদত ইটসেলফ একটা ইবাদত আবার এই জিকিরটাই কিন্তু ইটসেলফ একটা দোয়া দোয়া ইবাদত আর জিকির এর মধ্যে আলাদা করে দেখার কিন্তু বিষয় নাই সুতরাং এই সালাদ এটাও কিন্তু জিকির দোয়া এটাও কিন্তু জিকির এইটা ক্লিয়ার থাকলে আমাদের বক্তৃতা সহজ হবে ইসলামের আল্লাহ এবং তার রাসুল সবকিছু কমপ্লিট করে দেওয়ার পরে মানে কোনো অপশন আর বাকি থাকলো না জি বিপদে পড়লে সে কি করবে অপরাধ হয়ে গেলে কি করবে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে কি করবে এতে একটা ফায়সালা সব হয়েই থাকলো এবং ওই সালাদগুলির সাথে আবার আলাদা দোয়াও তো রয়েছে যেমন ইস্তেখারার সাথে ইস্তেখারার দোয়া রয়েছে এখন এগুলি পাওয়ার পরেও যে ব্যক্তি আবার ওই নতুন করে নিজের মন পূজা করতে গিয়ে হোক হ্যাঁ। বা সামাজিক রীতিনীতির খেয়াল করে কবরে গেল জি সে তো বোঝা গেল যে আল্লাহ এবং তার রসুলকে অপমান করলো আচ্ছা আল্লাহ এবং তার রসুলের দেওয়া পদ্ধতিটা সে অস্বীকার করেনি তবে যেন তার তৃপ্তি হয় হয়নি অথচ ওখানে আমরা আয়াতে পড়ে এসেছিলাম ফালাও রব্বিকালাই উমেনুনা হাত্তাই হাক্কিমুকা সাজারাবাই সাজারাবাইনহম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদাম মিম্মা তাদের অন্তরের ভিতরে যেন কোনো কোন প্রকার যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে না থাকে কবুল করা এবং তার রাসূলের কোন বিধান মেনে নেওয়ার ব্যাপারে ওয়ায়ু সাল্লিমু তাসলিমা এবং চূড়ান্ত বিনয় অবনত মস্তকে যদি সেটাকে গ্রহণ না করে তাহলে কোশ্চিন কোশ্চিনকালেও তোমার রবের কসম সেই ইমানদার হতে পারে তো শাহেক মাদানি আপনাকে অশেষ ধন্যবাদ আমি এখানে ওই কথাটা যোগ করা যায় কিনা আব্দুর ইসুবের একটু দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়ে যে দোয়াটা যদি জিকির হয় জিকিরটা যদি দোয়া হয় তো দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করার দরকার কিন্তু এই আল্লাহর উদ্দেশ্যে এই কাজটা না করে আমি যদি এই ইবাদতটা একজন মানুষের কাছে করলাম বিভিন্ন জানের কাছে যে আমরা যাই সে মৃত ব্যক্তির কাছে যাই তো যাওয়াটা ইসলাম কিভাবে দেখে এটা সেরেকের মধ্যে পড়বে কিনা এরকম বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হওয়ার দরকার এবং নবীও বলছেন যে সাল্লাম যে তোমরা তোমাদের প্রয়োজনের কথা আল্লাহকে বলো এই ক্ষেত্রে যদি মানুষ কোন ব্যক্তির কাছে আশ্রয় নাই বা কোনো কবরের কাছে আশ্রয় নাই তাহলে সেটা অবশ্যই সেরেক হবে আর এটাই হচ্ছে বড় সেরেক যে পাপের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর পাপ হচ্ছে শির মানুষ তার প্রয়োজনীয় কথা জীবিত মানুষকে গিয়ে বলতে পারে যে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করিয়েন এটা তো আমরা আগে আগে পেয়েছি মানে তো আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের হাতে আর সময় নেই নতুবা আমরা কিন্তু এই আলোচনাটা আরও দীর্ঘায়িত করতে পারলে আমরা আরও বেশি উপকৃত হতে পারতাম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেব না দেব না দেব না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan Bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three swift BIC code IBO BGB double two IBAN GB five two LOID three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান